আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমাদানের তিরিশ আসরের এই আয়োজনে প্রতিদিনের মতো আজও আমরা আরেকটি পর্বে হাজির হয়েছি আজকে নিজের দোষ সম্পর্কে সচেতনতা পর্ব তিন পৃথিবীটা এখন অনেকটা ব্যক্তিকেন্দ্রিক হয়েছে অতীতে পৃথিবী ছিল ধর্মকেন্দ্রিক ধর্মীয় জাতিসত্তা কেন্দ্রিক পৃথিবী ছিল এরপরে পৃথিবীটা তৈরি হলো ভাষা বর্ণ দিয়ে যে জাতীয়তা তৈরি হয় সেই জাতীয়তা ভিত্তিক নেশন স্টেট পৃথিবীতে তৈরি হলো কিন্তু তার চেয়ে আরো নিচে নেমে এখন হয়েছে আমরা ব্যক্তি কেন্দ্রিক আত্মকেন্দ্রিক হয়েছি স্বার্থপর চূড়ান্ত স্বার্থপরতায় আমাদেরকে পেয়ে গেছে এমত অবস্থায় যে আত্মকেন্দ্রিক এই পৃথিবীতে আত্মগুলো ব্যক্তিগুলো যদি ভালো না হয় তাহলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে এজন্যই ব্যক্তি মানুষের দোষগুলো দূর হওয়া দরকার আমাদের ব্যক্তি সত্তার মধ্যে যে দোষগুলো আছে তার মধ্যে আরেকটি দোষ হলো আমাদের ব্যক্তি সত্তা নফস সে হক কথা পছন্দ করে না হক কথা তার কাছে তিতে লাগে আল হাক্য মরুন সত্য যত ভালোই হোক তার কাছে তিতা মনে হয় এইটা মস্ত একটা দোষ বিচারের মধ্যে বিচারটা যদি আমার বিরুদ্ধে যায় সঠিক রায় হলো বিচারক সঠিক সিদ্ধান্ত দিলেন কিন্তু আমার কাছে সেটা খুব খারাপ মনে হবে কারণ আমার বিপক্ষে গিয়েছে আমার কাছে সত্যের চেয়ে আমার নফসের মায়া বেশি আমার নিজের মায়াটা আমার কাছে বেশি হকের চেয়ে এই জন্য হক বিচারটা করার পরেও আমার কাছে আমার বিপক্ষে গেল এই জন্য খারাপ লাগছে এটা উচিত না একজন মুসলিম আল্লাহ বলেছেন ওলাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি করাবিন তুমি হককেই ভালোবাসবে সত্যকেই তুমি ভালোবাসবে সেটা ওলা আলা আনফুসিকুম তোমার বিরুদ্ধে যাক না তোমার বিরুদ্ধে গেলেও তুমি এইভাবে খুশি হবা যে না বিচারটা আমার বিরুদ্ধে যাক বিচারটা সত্য হয়েছে নয়ানুক হয়েছে ইনসাফপূর্ণ হয়েছে আসলে একজন মানুষ একজন নামাজি মানুষকে পছন্দ করে না এ নামাজ পড়ে না আর আরেকজনের নামাজ পড়ে তাকে সে দেখতেই পারে না কারণটা কি কারণ হলো নফসের ভেতরে নফস যে ফেরাউন প্রত্যেকের নফসটা একটা ফেরাউন আমার নফস আপনার নফস পৃথিবীতে যত মানুষ আমরা আছি নফস মারাত্মক জিনিস আমাদের ব্যক্তি সত্তা মাটির তুরিয়ে নফস এটা প্রত্যেকের নফসে ফেরাউন চেয়ে কোনো কম নয় তবে ফেরাউন সুযোগ পেয়ে এত বড় হতে পেরেছে আমরাও সুযোগ পেলে এর চেয়ে কম হতাম না এজন্য নফস নামক ফেরাউনকে সবসময় দমন করে রাখতে হবে সে সত্য নিতে চাইবে না জোর করে তাকে সত্য পালন করাতে হবে আম্বিআই কেরামের সাথে তাদের আল্লাদ্রোহী জাতিরা যত যুদ্ধ বিগ্রহ করেছে সব এ কারণে করেছে যে সত্য ওদের কাছে ভালো লাগে না কোরআন আমার ভালো লাগে না গান বাজনা চলছে নফস শুনতে পাগল টিকিট করেও হাজার হাজার টাকা দিয়ে বরং লাখ টাকা খরচ করেও গানের আসরে যাবে নফসের খুব ভালো লাগছে কিন্তু কোরআন তো আর নফসের খোরাক নাই কোরআন বলে আল্লাহকে মানো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর কাছে চেষ্টা করো আল্লাহর অনুগত হয়ে যাও নফসের কোনো আনুগত্য নেই নফসের কোনো নফসে যে ফেরাউন এই ফেরাউনের এবাদত বন্দীগীত ওখানে কোরআনে কোনো সুযোগ নেই এই জন্য নফসা নামক ফেরাউনটা এটা কোরআন পছন্দ করে না গান খুব ভালো লাগে কারণ গান তো তারই তারই চাওয়া পাওয়া তারই দাবি দেওয়া পূরণ করছে অতএব আমরা যেহেতু আমাদের নফস হক পছন্দ করে না ভালো পছন্দ করে না এই জন্য নফসের প্রতি কোনো আস্থাই রাখবো না নফসকে একেবারেই দমন করে একেবারে আল্লাহর কাছে সঁপে দেবে এটার নামই তো ইসলাম আত্মসমর্পণ করা নবসকে আল্লাহর হাতে তুলে দেওয়া কোরআনের হাতে তুলে দেয়া যেমন একটা ছেলে বাড়িতে পড়ে না মা বাবা যতই চেষ্টা করছে কোনো মতে পড়াতে পারে না শেষ পর্যন্ত একবারে স্কুলে ভর্তি করিয়ে দিল ক্যাডেট স্কুলে ভর্তি করিয়ে দিল সেখানে স্কুলের নিয়ম কানুন আদব লেহাজে যাতা করে পড়ে আর না পড়ে যাবে কই বাধ্য হয়ে সেখানে পড়তে হচ্ছে নফস তো এরকম অবাধ্য এই অবাধ্যকে আল্লাহর কোরআন অহির কাছে সঁপে দিলে আল্লাহর কাছে সঁপে দিলে তখন এই নফস বাধ্য হয় পরিশীলিত হয় তখন সে আস্তে আস্তে সত্যকে ভালোবাসা শুরু করে আলহামদুলিল্লাহ যারা নিজের নফসকে এইভাবে শাসন করতে পারেন এক সময় নফসের কাছে সত্য এত প্রিয় হয়ে যাবে যে তখন সে সত্য না পেলে সে ভালো লাগবে না তার কাছে শিশুর যখন মা দুধ ছাড়ান তখন শিশু খুব কান্নাকাটি করে তার কাছে অসম্ভব মনে হয় কিন্তু দুধ জোর করে মা যখন ছাড়িয়ে নেন এবং শিশুকে অন্য খাবার দেন তাকে কলা ফলমূল মিষ্টি বিস্কিট তাকে অন্যান্য যত খাবার আছে এগুলো যখন খাওয়াতে থাকেন খাওয়াতে খাওয়াতে এক সময় শিশু কিন্তু ভুলেই যায় যে সে কখনো দুধ পান করেছে কিনা এটাও তার স্মৃতিতে থাকে না নফসটা এরকম অবশ শিশুর মতোই এই অবশ শিশুটাকে এই জন্য জোর করে দুধ ছাড়াতে হয় জোর করে অসত্য প্রীতি থেকে তাকে ছাড়িয়ে নিতে হয় তাহলে কিন্তু সে ছেড়ে দেবে এবং একদিন সে সৎ হয়ে যাবে পুণ্যবান হয়ে যাবে না হলে কিন্তু উপায় নেই যেটা তার করা উচিত সে কাজের দিকে সে ভ্রক্ষেপ করতে চায় না যেটা তার করার দরকার নেই যে বিষয়ে তার চিন্তার প্রয়োজন নাই সে বিষয়ে সে সারাদিন চিন্তা করবে আর যে বিষয়ে তার চিন্তার সবসময় দরকার সে বিষয়ে সে চিন্তা করতে রাজি না আল্লাহ বলেছেন দুনিয়া সম্পর্কে এমন কোন প্রাণী পৃথিবীতে নেই যার জীবন জীবিকার সমস্ত দায় দায়িত্ব আল্লাহর উপরে অর্পিত নয় ছোট্ট পাখির ছানা তালগাছের উপরে ইগল পাখির ছানা তালগাছের উপরে ডানাও নেই অসহায় দুটো বাচ্চা রুজি রোজগারের কোনো তার ওয়ে নেই তার রাস্তা নেই কিন্তু দেখুন তাল গাছের মাথায় রব্বুল আলমিন তার মাকে দিয়ে কিভাবে তার রিজিকটা ওখানে পৌঁছে দিচ্ছেন দুনিয়ার হাসপাতালে হাসপাতালে যান কত রুগী পড়ে আছে দেখুন তাদের রিজিকটা ওখানে চলে যাচ্ছে দুনিয়ার কত বৃদ্ধ বৃদ্ধার নিবাস কত লঙ্গরখানা পান্থ নিবাস কত কিছু আছে এতিমখানা আছে দেখুন এতিমদের রিজিক তাদের পিতা নাই আল্লাহ সেখানে পৌঁছে দিচ্ছেন পৃথিবীতে না খেয়ে কিন্তু মানুষ খুব কম মারা যায় হয়তো তার সম্পর্কে মানুষ জানতে না পারার কারণে বা তার কোনো ত্রুটির কারণে হতে পারে কিন্তু আল্লাহর সিস্টেম এমনভাবে করা রিজিক পৌঁছবেই আমামিন দাবাতিন ফিল আউরুদি ইল্লা আল্লাহ উপার্জন করতে না পারলে আল্লাহ বলছেন তোমার হাতটা হাত তোমার জন্য হাত পাতা বৈধ হাতটা একটু প্রসারিত করো রিজিক চলে আসবে মুখটা একটু ব্যবহার করো তোমার কোনো রুজি নেই শক্তিও নাই বলতে পারো যে ভাই আমি অক্ষম আমাকে একটু সহায়তা করো পৃথিবীতে এইভাবে রিজিকের কি সুন্দর সিস্টেম আলা করে রেখেছেন দুনিয়ার দায়িত্ব আলা নিয়ে রেখেছেন এই জন্য দুনিয়া রিজিক চলবেই এটা আসবেই আমার কাছে কিন্তু আখরাতের দায়িত্ব আল্লাহ নেননি আখরাত বলেছেন এটা তোমার দায়িত্বে দিয়ে দিলাম দুনিয়া আমার দায়িত্বে পরকাল তোমার দায়িত্ব তোমারটা নিয়ে তুমি চিন্তা করো আল্লাহ আকবর পরকালের চিন্তা যদি কোনো বান্দা করে পরকালের ব্যবস্থা নেয় দুনিয়া ফ্রি সে লাভ করে দুনিয়া যেন তাকে সামান্যই একটু চেষ্টা করতে হয় বেশি চেষ্টা করতে হয় না ধরুন একটা লোক সে গরুর ব্যবসা করে অনেক বড় গরু ব্যবসায়ী চৈত্র মাসে বাজারে গরু তুলেছে গরুগুলো বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা কয়েক ঘন্টা পর পর একটা গরু বিক্রি হচ্ছে সে ভাবলো যে এই যে কয়েক ঘন্টা মাঝখানে গ্যাপ থাকে এই গ্যাপে একটা আরেকটা ব্যবসা করা যায় কিনা বাজারে দেখলো ঘুরলো আর কি আনা যায় দেখলো যে তরমুজ আছে বাজারে তরমুজ সে তরমুজ নিয়ে বসলো এক ফাঁকে তরমুজ নিয়ে আসলো তরমুজ তো মিনিটে মিনিটে বিক্রি হওয়া শুরু হলো বিরাট লাভ তরমুজ বিক্রি করার মুহূর্তে এক বড় ক্রেতা এসে একটা গরু দাম দর করে কিনলো ষাট হাজার টাকা দিয়ে গরুটা কিনলো গরুর রশিটা যখন সে হাতে নিল তখন বিক্রেতা মস্তব একটা তরমুজ তার হাতে তুলে ধরল তুলে দিয়ে বলল নিন ক্রেতা বলছে ভাই আমি তো তরমুজ কেনার পয়সা দিই নেই তরমুজ তো কিনবো না কয় না এটা পয়সা দিতে হবে না আমার কাছে যে গরু কিনে তরমুজ আমি তাকে ফ্রি দিয়ে দিই ঠিক আল্লাহ নিয়ম এটাই যে আখেরাত কিনে দুনিয়া তার জন্য ফ্রি সাহাবাই কেরাম আখেরাত কিনেছিলেন দুনিয়া ফ্রি রোমান পারস্য সাম্রাজ্যের সমস্ত ধনরত্ন তাদের পায়ের উপরে এসে পড়েছে ধন খায় কে আল্লাহ আকবর আকাশ জমিনের বরকতের নেয়ামতের রিজিকের জীবন জীবিকার অর্থ সম্পদের দুয়ার আল্লাহ খুলে দেবেন গরু কিনলে তরমুজ ফ্রি আখেরাত কিনলে দুনিয়া ফ্রি দেখুন সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন ওলাউ আলাইহিম জনপদের মানুষরা যদি ঈমান আর তাকুয়া গ্রহণ করত আখেরাতকে যদি তারা গ্রহণ করত তাহলে আসমান জমিনের বরকতের রহমতের রিজিকের সব দুয়ার আমি উন্মুক্ত করে দিতাম যেটা নিয়ে চিন্তার দরকার নেই সেটা নিয়ে সারা দিন দুনিয়ার ব্যবসা বাণিজ্য দোকানদারি কৃষি দুনিয়ার বিভিন্ন পেশার পিছনে আজকে আমরা এমন ছুটে চলেছি মনে হয় যেন দুনিয়ার কোনো দায়িত্ব আল্লাহ নেননি দুনিয়া যেন আল্লাহ বলে দিয়েছেন এই দুনিয়াতে যাইয়া কেমনে খাবা কি করবো তোমার দায়িত্ব আমার কোনো দায়িত্ব নেই আল্লাহ কেমন বলেছেন মোটেও না আল্লাহ বলেছেন সকল প্রাণী মাত্রেরই জীবন জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়ে রেখেছেন আল্লাহ দায়িত্ব না নিয়ে রাখলে পাখিগুলি আকাশে উঠতে গিয়ে সব মরে পড়ে যেত আল্লাহ নবী বলেছেন লাউ আন্তুম তাওয়াক্কাল তুম হাক্কা তাওয়াক্কুল তোমরা আল্লাহর উপরে যথার্থ তাওয়াক্কুল ভরসা দিয়ে করতে পারতে তাহলে লা আল্লাহ পাখিকে যেমন জীবিকা দেন তোমাদেরকে পাখির জীবিকা আল্লাহ দিতেন তাকুদু খেমা না পাখিগুলি খালি পেটে বের হয় আর ভরা পেটে বাসায় ফিরে কি পেশা কি তাদের কাজ একটু উড়াল দিল একটু বিচরণ করলো পেট ভরে গেল মানুষ যদি আল্লাহর উপর সে ট্রাস সে আস্থা রাখতে পারত দুনিয়ার জন্য তাদের চিন্তাই করতে হতো না আকাশের বৃষ্টি বর্ষণ এমন ভাবে হতো ফলে মূলে শস্যে পৃথিবী ভরে যেত এই বাংলাদেশেরই অবস্থা একসময় এমন ছিল কে খায় পদ্মা মেঘনা যমুনা নদীর রূপালী রেখার মাঝে আঁকা ছিল সোনার বাংলা নানা ফসলের সাজে এই দেশেই তো মানুষ খেতে লোক কে খাবে মানুষ খুঁজত মানুষে ভাই একটু আসো আমার গাছে ফল পচে যাচ্ছে একটু খাও মাছ সারা বাংলাদেশ মাছের গোলা সারা বাংলাদেশ ফসলের গোলা ছিল তো আমাদের নফসের দোষ হলো যে এই দুনিয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন আমরা সেই দুনিয়ার দায়িত্ব নিতে ব্যস্ত আখরাতের দায়িত্ব আল্লাহ নেন নাই আমরাও নিলাম না নওয়াজ এজন্য আখেরাত লেস হয়ে যাচ্ছে আখেরাত আখিরাত আমাদের দায়িত্বে আখেরাতের চিন্তা করতে হবে দুনিয়ার চিন্তা কম করুন আখেরাতের চিন্তা বেশি করুন আখেরাতকে সাজান বেশি পাখি যদি হাতে আসে পাখির ছায়া এমনি হাতে চলে আসবে আখেরাতের চিন্তা যারা যথার্থভাবে করে আখেরাতটা হলো পাখি দুনিয়া হলো তার ছায়া ছায়া দুনিয়া কতভাবে যে পেয়ে যাবেন তার কোনো ইয়ত্তা নেই অতএব প্রিয় দর্শক দুনিয়ার চিন্তা বেশি করার দোষ থেকে বেরিয়ে এসে আখেরাতের চিন্তা বেশি করার গুণটি অর্জন করুন তাহলে ইনশাল্লাহ জীবনটা সুন্দর হবে আমরা আমাদের নফসকে বেশি মায়া করি হাজরত ওমর প্রত্যেক রাত ঘুমাবার আগে বেত নিয়ে নিজের পায়ে নিজে পিটাতেন ওমর আজকে সারা দিন কি করেছো হিসাব দাও আমরা তো আমাদেরকে পিটিয়েছি কোনোদিন একটা বেত নিয়ে পায়ে নিজেকে নিজে শাসন করেছি আমাদের নফসটা একটা গরু এটা একটা জানোয়ার যেখানে সেখানে মুখ পেতে খেতে চায় একে শাসন না করলে এ আমাকে শেষ করে দিবে এই জন্য নফসের ব্যাপারে আল্লাহ বলেছেন এগারোটি কসম করে কোরআনে করিমে কোনো বিষয়ে এগারোটি কসম করে আল্লাহ কোনো কথা বলেননি কিন্তু নফসের বিষয়ে এগারোটি কসম করে আল্লাহ বলেছেন সুরা অশামসি হাহার মধ্যে অশামসি হাহা কসম সূর্যের দ্বিতীয়ত হাহা কসম সূর্যার সূর্যালোকের তৃতীয়ত ওয়ালকমারি ইজা তালাহা কসম চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে চতুর্থত অন্যাহার ইজা জাল্লাহা কসম দিনের দিন যখন সূর্যকে আলোকিত করে পঞ্চমত অল্লাইলি ইজা আকশাহা কসম রাতের রাত যখন সূর্যকে ঢেকে নেয় ষষ্ঠত ওয়াসামাই ওয়ামা কসম আকাশের সপ্তমত ওমা বানাহা কসম তার যিনি আকাশকে সৃষ্টি করেছেন অষ্টমত ওয়াল কসম পৃথিবীর নবম ওয়ামা তহাহা কসম তার যিনি পৃথিবীকে বিছিয়েছেন দশম অনফসিন নফসের ব্যক্তিসত্তার এগারোতম অমা সাহুয়াহা যিনি ব্যক্তিসত্তাকে ভারসাম্য করে সৃষ্টি করেছেন এই এগারোটি কসম করে আল্লাহ বলেছেন কদে আফলাহমান ওই ব্যক্তি সাকসেসফুল যে নিজের নফসকে ব্যক্তি সত্তাকে দোষ মুক্ত করবে দোষগুলো থেকে পরিশীলিত করবে আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে নিজের নফসকে ব্যক্তি সত্তাকে দোষের ভিতরে পুঁতে ফেলবে দাফন করে ফেলবে আমরা নিজের নফসকে দোষের ভিতরে দাফন করে ফেলেছি উপরে দোষ নিচে দোষ ডানে দোষ বাঁয়ে দোষ চতুর্দিকে দোষ আর দোষ দোষের দোষের মাটিতে কবর দিয়ে ফেলেছি নিজেকে আমরা এই যে দোষ এই দোষ থেকে নিজেকে মুক্ত করতে হবে এই রমদান মাসে হলো এর সুবর্ণ সুযোগ এত বড় মৌসুম এই মৌসুমে যে নিজেকে দোষমুক্ত করতে পারবে না অন্য মৌসুমে নিজেকে দোষমুক্ত করার তার কোনো সম্ভাবনা থাকবে না অতএব প্রিয় দর্শক আসুন না কেন আমরা নিজের নফসকে নিজের নফসকে মায়া না করে আমরা আত্মাকে মায়া করি আমরা নিজের নফসকে শাসন করে দোষ মুক্ত করে এই রমজান মাসেই রমজান মাসে সবার আগে আমরা একটা পরিশীলিত নফসের ব্যক্তি সত্তার অধিকারী হই আল্লাহ আমাদেরকে দোষ মুক্ত করে জান্নাতবাসী করুন জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন সুবাহানক আল্লাহমদিক আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত